লাখো শহীদের দেখে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামলের হৃদয় কারা সোনার চেয়েও খাটি লাখো শহীদের দেখে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামলের হৃদয় কারা সোনার চেয়েও খাটি ভাষার জন্য যে মাটির ছেলে অকাতরে বিলায় প্রাণ সে বাংলায় জন্ম আমার আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান এ বাংলায় জন্ম কত সাউলিয়া পীর এ বাংলায় অস্ত্র ধরেছে কত লাখ হাজার বীর এ বাংলায় জন্ম কত গাউসাউলিয়া পীর এ বাংলায় অস্ত্র ধরেছে কত লাখ হাজার বীর যারা শির দিয়েছে তবু দেয়নি নিজের ইমান আমি সে বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান লাখো শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামল হৃদয় কারা সোনার চেয়েও খাটি ভাষার জন্য যে মাটির ছেলে অকাতরে বিলায় প্রাণ সে বাংলায় জন্ম আমার আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলায় কথা বলি বাংলা আমার সুর এ বাংলার গান আমি নিয়ে যাব দূর বহুদূর আমি বাংলায় কথা বলি বাংলা আমার সুর এ বাংলার গান আমি নিয়ে যাব দূর বহুদূর করলে আঘাত কেউ বাংলার বুকে ছিঁড়ে নেব তার প্রাণ আমি বাংলার বীর সন্তান করলে আঘাত কেউ বাংলার বুকে ছিঁড়ে নেব তার প্রাণ আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান লাখো শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি সবুজ শ্যামল হৃদয় কাড়া সোনার চেল খাটি ভাষার জন্য যে মাটির ছেলে অকাতরে বিলায় প্রাণ সে বাংলায় জন্ম আমার আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান আমি বাংলার বীর সন্তান